উম্মু হানি বিনতে আবু তালিব রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন মক্কা বিজয়ের বছর আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নিকট গেলাম তখন তাকে এমন অবস্থায় পেলাম যে তিনি গোসল করছিলেন এবং তার মেয়ে ফাতিমা রদিল্লাহ তাল্লাহা তাকে পর্দা করছিলেন আমি তাকে সালাম করলাম তিনি বললেন ইনি কে আমি বললাম আমি উম্মু হানি বিনতে আবু তালিব তখন তিনি বললেন মার হাবা হে উম্মুহানি যখন তিনি গোসল হতে ফারেক হলেন একখানি কাপড় শরীরে ঢেকে দাঁড়িয়ে আট রাকাত সলাত আদায় করলেন অতপর আমি বললাম হেল্লা রসুল আমার সহোদর ভাই আলী রদিল্লাহ তালাহু হুবাইরার অমুক পুত্রকে হত্যা করার সংকল্প করেছে আর আমি তাকে আশ্রয় দিয়েছি তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন হে উম্মুহানি তুমি যাকে আশ্রয় দিয়েছ আমিও তাকে আশ্রয় দিয়েছি উম্মুহানি রদিল্লাহ তালাহু বলেন এটা চাষতের সময় ছিল